আবু হুরাইরা রাজিয়াল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণনা করেন তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি রমজানের রাতে সহ পুণ্যের আশায় রাত জেগে ইবাদত করে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়